বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন ওমন তবি আহম ইহসান ইলাইউমদ্দিন ওসাল্লাম তসলিমন কাসিরং কাসিরা আম্মাবাদ একজন পিতা কেমন করে আদর্শ হতে পারেন এমন আদর্শ জগতের সকল পিতার জন্য একটা মডেল আর সেটা পছন্দ করে নেন জগতের মালিক মহান আল্লাহ তিনি তার আল কোরআনে সেটা তুলে ধরেছেন সবার জন্য উপদেশ হিসাবে সেই পিতাকে লোকমান তার উপদেশাবলী কি নিশ্চয়ই আমরা হয়তো বা বিগত কয়েকটি পর্বে শুনেছি আজ যে বিষয়ে আলোচনা করব সেটি হলো লোকমানের উপদেশের অন্যতম একটি অংশ দূরেরও কাছের বন্ধুরা যারা আমাদের সাথে যোগ দিয়েছেন পিসটি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি শুধু দর্শক প্রথমে আমরা পরিচিত হয়ে নিব আমাদের অতিথিদের সাথে চলুন আমার ডান দিকে উপবিষ্ট বিশিষ্ট দিন শেখ মুখলেস বিন আরশাদ মাদানী আলাইকুম এবং আমার বামে বিশিষ্ট আলমদিন শেখ আব্দুরজাক বিন ইউসুফ আসসালামু এবং আমার সর্ববামে বিশিষ্ট আলমদিন শেখ মুজাফর বিন মহসিন আলাইকুম সঞ্চালনে আপনাদের সাথে রয়েছি আমি খুদে অকিঞ্চন হারুন হোসেন বলছিলাম লোকমান কেমন পিঠা আর কী বা উপদেশ দিয়েছিলেন তার সন্তানকে আর সেটা আল কোরআনে আল্লাহ রবুল্লা আলীন হবু নকল করলেন আমাদের তুলে ধরলেন আসুন এর থেকে আমরা শিক্ষা নিতে চেষ্টা করি লক্ষ্মণ কিন্তু তার ছেলেকে বলেছিলেন বাবা তুমি সলাদ কায়েম করবে আর তুমি ভালো কাজের আদেশ করবে মন্দ কাজ থেকে মনকার কাজ থেকে গর্হিত কাজ থেকে নিষেধ করবে আর তুমি কিন্তু একটা কাজ করবে সেটা কি অসবের তুমি সবর এখতিয়ার করবে চলুন না এই আগের যে তিনটি কাজ সলাৎ কায়েম আমরুবিল মারুফ এবং নাহিয়ানিন মুনকার এ পালনে সবরের তাৎপর্য কী আমরা এর সঙ্গে প্রথমেই আলোচনার সূত্রপাত করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের বিজ্ঞ আলোচক শেখ আব্দুল রাজাহিন ইউসুফ জি আলহামদুলিল্লাহ জজাকাল্লা খের আসলে বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ দাওয়াতের সাথে ধৈর্যের বিষয়টি একেবারে অঙ্গাঙ্গি হিসাবে জড়িয়ে আছে মানে ধৈর্য ছাড়া দাওয়াতের বিষয়টি ভাবা যায় না দাওয়াতের বিষয়টি যেহেতু অতীব জটিল কেননা রসুল সাল্লাহ আলি সাল্লাম একদা বলেন যে সৈয়দ শহদায় হামজাবিন আবদুল মোত্তালেব শহীদদের সর্দার হচ্ছেন হামজাবিন আব্দুল মোত্তালেব এই কথা বলার পরে তিনি বলছেন অরাজুলন আর একজন ব্যক্তিও ওই সব ব্যক্তিও কামা এলা এমামিন জায়ের স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসকের সামনে দাঁড়ালো হা আমারাহু আর নাহাহু তাকে ভালো কাজের আদেশ করলো মন্দ কাজের নিষেধ করলো ফাঁকাতালাহু স্বৈরাচারী শাসক তাকে হত্যা করলো এই ব্যক্তিও হবে হামজা ইবনে আব্দুল মুতালেব রাজিয়াল্লাহ তালানহর সাথে সমমর্যাদার সমমর্যাদার তাহলে অবশ্যই এই ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ একটা কঠিন কাজ যেটাতে প্রাণহানিও হতে পারে যেই কথাটা আল্লাহ রসুল বলেছেন যে আফজালুল জেহাদ কালেমতা দা সুলতান ইন জায়ের সবচেয়ে উত্তম জেহাদ হচ্ছে ওটাই যেটা হচ্ছে স্বৈরাচারী শাসকের সামনে হক কথা বলা তো সমাজের সামনে হক কথা বলতে গেলে কিছু সমস্যা আসবে এ কথাই স্বাভাবিক সমাজের লোক গালি দিবে নিন্দা করবে মারতে পারে অপমান করতে পারে সব কিছু গ্লানিকে সামনে নিয়ে ধৈর্য ধারণ করে দিনের কাজ করে যেতে হবে এই কারণেই লোকমান রাজিয়াল্লাহ তালন তার ছেলেকে এইভাবে উপদেশ দিলেন যে উপদেশটা আল্লাহ তালা আমাদের নবীকে এইভাবে দিলেন যে অসবের সবরান জামিল আপনি ধৈর্য ধারণ করুন উত্তম ধৈর্য ধৈর্যেরও আবার উত্তম আছে আবার বলি যে ধৈর্যেরও আবার উত্তম আছে বহু নবী পৃথিবীতে এসেছিলেন যাদের সাথীরা তাদের সঙ্গে সংগ্রাম করেছিলেন জিহাদ করেছিলেন তারপরে বলছেন কখন যখন আল্লাহর পথে তাদের উপর কোনো বিপদ নেমে এসেছে তারা আমা ওহানু লিমা আসবহম ফিসাবিল্লা তারা কোনো কখনো চিন্তা করেনি অমা দফু তারা দুর্বল হলি অমাস্তাকানু তারা মোসকে ভেঙ্গেও পড়েনি অল্লাহ ইহিবুস সাবেরিন আর আল্লাহ রব্বুল্লাহ আলমিন সিদ্দেলকে পছন্দ করেন ভালোবাসেন এখানে কয়েকটা বিষয় লক্ষণীয় যে যখন আল্লাহর পথে চলতে গিয়ে বিপদ আসবে আসাটাই স্বাভাবিক আসাটাই স্বাভাবিক তখন চিন্তিত হওয়া যাবে না দুর্বল হওয়া যাবে না ভেঙ্গেও পড়া যাবে না এতগুলো কাজ হলেও এর পরেও তাকে ধৈর্য ধারণ করতেই হবে যেটা সুরায় আসরে বলেছে যে দাওয়াতের দুইটা অংশের কথা সেখানে বলেছে ও তাওয়া সহবিল হাককে ও তাওয়া সহবে সবরে যখনই ইমানের প্রতি আমুলের প্রতি কেউ ইমান আনবে বা আমুল করবে বা ইমানের দিকে দাওয়াত দিতে যাবে আমুলের সলের দিকে মানুষকে আহ্বান জানাবে তার উপরে একটা নির্যাতন আসতেই পারে তখন ফকের দাওয়াত দিবে এবং পরস্পর পরস্পরকে ধৈর্য নসিহত করবে এই জন্য দাওয়াতি কার্যক্রম যে ধৈর্যের একটা অঙ্গ দাওয়াতি কার্যক্রম করতে গেলে অন্যতম শর্ত হলো ধৈর্য প্রথম আমরা বলি সেটা হলো এলেমটা খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয়টা হলো সাহসটা খুব গুরুত্বপূর্ণ তৃতীয় পর্যায়ে যদি যায় তাহলে ধৈর্যটা খুব গুরুত্বপূর্ণ না হলে আমার এলেম আছে সাহসও আছে ধৈর্য নেই তাহলে ওই ব্যক্তি দাওয়াতি কার্যক্রম করতে পারবে না যে কোনো মুহূর্তে কাজকে মোকাবেলা করার জন্য ধৈর্য অত্যন্ত তার ছেলের সামনে পেশ করার যে বাক্যটি বলেছেন সেটি অতীব গুরুত্বপূর্ণ আজমিল পৃথিবীতে মানুষের যত কর্ম আছে মানুষ হিসাবে পৃথিবীতে যত কর্ম আসতে পারে তার সব সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্ম হচ্ছে ধৈর্য ধারণ করা কেননা পরিস্থিতির মোকাবেলা করতে হবে ধৈর্য ছাড়াই এটা একটা অবাস্তব কথা কেননা আল্লাহ তালা অন্য জায়গাতে আমাদের নবীকে এইভাবে বলছেন অসবের আলা মায়াকুলুন ওরা যা বলছে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন ওরা বলছে এ কথাই ঠিক বলবে এ কথাই ঠিক যে কথাটা আল্লাহ বলছেন আমাদের নবীকে ওই কথাটা লোকমান রাজি আল্লাহ তার ছেলেকেই বললেন যে মনে রেখে ও জীবনে যত তোমার কর্ম আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসল কর্ম হবে ধৈর্য ধারণ কোরআনে কারিমের মাঝে আল্লাহ পাক রব্বুল আলম স্পষ্ট বলেছেন যে ওয়াস্তাইন বিশ্বরে ওসালাহ আল্লাহ বলছেন আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এই বোঝা যাচ্ছে যে সাহায্য সম্পর্ক ধৈর্যের সাথে আছে আমি ধৈর্য ধারণ করব না আল্লাহর কাছে চাবো এটা হতে পারে না আগে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে এবং সালাতের মাধ্যম দিয়ে এবং আরও আমরা স্পষ্ট বুঝতে পারি যে ধৈর্যের কত গুণ যেমন হাবিল কাবিলের ঘটনা কাবিল যখন তাকে মারার জন্য গেলেন ও বলছে যে না আমি মারব না তোমাকে আর যদি ও মারতে যেত তাহলে কাতল মাকতুল কিলা মাফিন্নার রসল্লা সাল্লাম বলছেন হত্যা যে করবে সেও জাহান্নামি যে হত্যা হয়ে যাবে সেও জাহান্নামি অর্থাৎ খুনি এবং যাকে খুন করা হবে দুজন জাহান্নামি কেন যে এ ধৈর্য না ধারণ করে সেও তাকে হত্যা করার জন্য লালিত ছিল যার কারণে ইয়ে জাহান্নাবি তো ধৈর্যের যে একটা গুণ ধৈর্য ধারার কারণে একজন জান্নাতি হলো একজন মোত্তাকি আর একজন হলো জাহান্নামি ধৈর্য ধারণ মধ্যে এখানে একটা জিনিস আমি যেটা বুঝতে পারছি যে লোকমান তিনটি আমলের কথা আগে বললেন তারপরে ধৈর্যের কথা বললেন তাহলে বুঝা গেল ধৈর্যটা সফরটা তিনভাবে হয়ে থাকে তিন দিক থেকে সবর হতে হবে একটা সবর হলো আনুগত্যের ক্ষেত্রে তাকে সবর এখতিয়ার করতে হবে আর সেখানে তুমি সলাত আদায় করবে বাবা তোমার সেখানে সবর না থাকলে হবে না এটা তোমাকে করতে হবে আর সবরুফি তাআতিল্লাহ এটা এক নম্বর সবর দুই নম্বর সবর হলো আর সবরু আন মাহারিমিল্লাহ আল্লাহ যে সমস্ত জিনিসগুলি হারাম করেছেন অবৈধ করেছেন সে সকল অবৈধ বিষয় থেকে তোমাকে কি করতে হবে পরিত্যাগ করতে হবে মানে ধৈর্য ছাড়তে হবে ছাড়তে গেলে তোমাকে ধৈর্য দান করতে হবে কারণ তোমার চাচ্ছে মদ নিশা কিন্তু এটা আল্লাহ হারাম করেছেন না আমি ছেড়ে দিলাম এক্ষেত্রে তোমার নফসকে কন্ট্রোল করতে হবে কারণ এই সবর মায়না হল হ্যাবেস সবর অর্থ হলো নিজেকে কন্ট্রোল করা আর তিন নম্বর ধৈর্য হচ্ছে আসবর আলা আকদার ইল্লাহি আলমা যদি কোনো বিপর্যয় চলে আসে কোনো তুমি দাওয়াতের কাজ করতে গেছো আলাল এই তো আল্লাহ পক্ষ থেকে যেটা আসলে ওইখানে যেটা লোকমান তার ছেলেকে বলেছেন ধৈর্য তো প্রত্যেকটা কাজে লাগবে জি জি জি তাছাড়া তো তার কাজ সফল সফলতা হবে না ওখানে আমরা গুরুত্ব সহকারে এভাবে রাখতে পারি যে আসলে আমর বিল মারুফ অন্যায় আনিল মনকার করতে এই কাজটা এত জটিল কাজ যে সমাজ তার প্রতি চড়াও করবেই কেননা যখন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম অরাকাবিন নওয়াফেলের কাছে বললেন যে হ্যাঁ এই ঘটনা এভাবে আমাকে চেপে ধরলো তখন উনি বললেন ওহ ও তো নামুস তোমাকে তো এলাকার লোক বের করে দিবে তখন আল্লাহ রসুল বলছে যে আমাকে বের করে দিবে তারা এটা কেমন করে হয় তার মানে এলাকার লোক তাকে কেমন ভালোবাসত এ কথা তিনি খুব ভালোভাবে জানতেন তো বের করে দেওয়া কাজটা কেমনে ঘটে তখন উনি বললেন যে যারা এই দাওয়াত দিয়েছে তাদেরকে বের করে দেওয়া হয়েছে তোমার এটা ঘটবে আমি থাকলে ওই সময় যথাযথ সাহায্য দাওয়াতি কার্যক্রমের ফলাফল হচ্ছে পিটনি খাওয়া যেমন ইব্রাহিম আলাইসালাম তার বাপকে বললেন যে তুমি এগুলো এগুলো করো না উল্টা বলছেন তার বাপ তুমি আমাদের পূর্ব সম্পর্কে একটু বিরাগ ভাজন যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে শুধু দর্শক অল্প কিছুক্ষণের জন্য তারপর আবার ফিরে আসব এই আলোচনায় আশা করি এতে আমাদের জন্য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 মুসলিম চতুর্থ খণ্ড সৎ কাজ সৎ ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ এক হাজার উনআশি হাদিস নম্বর ছ হাজার তিনশো সাত কখনো কল্যাণের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তির সন্ধান চাই কখনো মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্য সফলতার জন্য আল্লাহ রবাহ আলমিন মামুনুল মানবতার উপর এহসান করলেন মানব মুক্তির ত্রাতা নবী প্রেরণ করলেন প্রয়োজন হলে ইসলাম সর্বদা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি কায়েম করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত সুদী দর্শক বিরতির পর আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি যেটি আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল শেখ মুজাফর বলছিলেন জি দাওয়াতি কাজের ক্ষেত্রে ধৈর্যটা এত বড় গুরুত্বপূর্ণ ইব্রাহিম আলাহ সাল্লাতামের এত গুণ থাকার পরেও দেখুন ধৈর্যটাই কত গুরুত্বপূর্ণ এখানে কাজ করেছে যখন তার পিতাকে আজরকে অনেক বুঝালেন বুঝানোর পর এখন উল্টা বলছে যে লাইল্লাম তান্তাহি তুমি যদি বিরত না হও লা না পাথর মেরে তোমার মাথা গুঁড়িয়ে দিব জুর্নি মালিকা দূর হও আমার পরিবার থেকে তুমি আমার পরিবারে থাকতে পারবে না এটা ইব্রাহিম আলাহাল্লাম প্রথম রাসুল নূহ আলাহাল্লাম তার ব্যাপারে তার কম সরাসরি বলে দিল দাওয়াত দিতে গেলে উল্টা বলে দিল ইন্না কেমিনাল মার জমিন যদি তুমি বিরত না হও তাহলে তোমাকে পাথর দ্বারা গুড়িয়ে দেব এই সমস্ত ভীতি আর ভীতি ফেরাউন মুসা আলাহিসাল্লামকে বলেছেন তুমি যদি আমাকে ছাড়া অন্য কাউকে মাহবুদুল্লাহ গ্রহণ করো তাহলে তোমাকে জেলখানায় বন্দি করে আর একটা বিষয় হলো ধৈর্য কাকে বলে রসুল্লাহ সাল আলী আসাল্লামের উপরে যেভাবে তায়েববাসীরা অত্যাচার নির্যাতন করলো করার পরে যেখানে মালিকুল জেবাল চলে এসেছেন জিবরিলাম সাথে নিয়ে আসছেন এটা বলছে আমার সাথে মালিকুল জেবাল আছে যা ইচ্ছাতে নির্দেশ দান করুন রক্তাক্ত দেহে জি মালিকুল জেবাল এই কথা যখন বলা হলো তখন সঙ্গে সঙ্গে রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি বলছিলেন যে জামাতুল আকশা বাহিন আপনার নির্দেশ দিলে আমি দুই পাশের দুই পাহাড়কে এক জায়গায় করে তার পিছিয়ে মারবো তখন বললেন যে লাজু আসলাবিহিম মাইয়া আবুদুল্লাহ তুমি তাদেরকে মেরো না কারণ যদি মেরে ফেলে দাও তাহলে কে আশা করছি যে এই ব্যক্তিদের পৃষ্ঠদেশ থেকে এমন ব্যক্তির আবির্ভাব ঘটবে আরো বলতে পারি আমরা যে সব থেকে ধৈর্য ধারণ করেছেন নবিসাল্লাম ফাতে মক্কার দিন মক্কা আপনার বিজয় হয়ে গেল আর ওরাই কষ্ট দিয়েছে ওরা ওখান থেকে তাড়িয়ে দিয়েছে এমন মানুষকে কিন্তু সেখানে উনি কোনো প্রতিশোধ কাউরি থেকে নেননি বরঞ্চ তাদেরকে ছেড়ে দিয়েছেন বলছে যে আমি বলছি যেমন ইসু সাল্লাম তার ভাইদেরকে বলেছিলেন যে লা তাসরিব আলিয়াও আজকে কোনো কিছু না হবে না তোমার প্রতিশোধ নেওয়া হবে না তো এই জায়গাটাই কিন্তু সব থেকে বড় ধৈর্যের পরিচয় দিয়েছেন কারণ হচ্ছে কি আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে বাহাদুর তো ওই ব্যক্তি যে ব্যক্তি ক্ষমতা সত্ত্বেও সে কি করে না প্রতিশোধ নেয় না তো এখানে মক্কা বিজয় হয়ে গেল সব ক্ষমতার এখন মালিক এখানে যা ইচ্ছা তাই করতে পারেন তারপরে সে কিন্তু আপনার ক্ষমতা খাটাই নাই তো আমাদের যাতে ক্ষমতা আছে ধৈর্যের বিষয়টি যে প্রত্যেকটা পুরুষ ও নারী মুসলিম অমুসলিম তাদের চলার জীবনে প্রত্যেকটা জায়গাতে ধৈর্যের প্রয়োজন রয়েছে সেটা একটা হাদিস থেকে স্পষ্ট হয় বোখারি মুসলিম গ্রন্থে সে হাদিস রয়েছে যে একজন বৃদ্ধা মহিলা রাস্তায় কাঁপছে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম গিয়ে বলছেন তুমি কেন কাঁদছ তখন মহিলা উত্তরে বলছে এলেই কাননি আপনি সরেন এখান থেকে আপনি আমার বিষয়টি কি জানবেন আপনি এখান থেকে সরেন তো তার কথার গতিতে আল্লাহ রসুল আর কিছু না বলে চলে গেলেন তো কিছুক্ষণ পরে যারা এটা দৃশ্য দেখলো তারা তাকে বলল আপনি কি জানেন সে ব্যক্তিকে বলে সে কে ইনি তো মোহাম্মদ যিনি নবী বলে দাবি করছেন সাল্লাহ আলি সাল্লাম তখন এই বৃদ্ধা আল্লাহ রসুলের বাসায় চলে গেলেন ইনি বলছেন আমি তার দরজায় কোনো পাহারাদার পাইনি আমি গিয়ে বললাম যে আমার এভাবে তোমাকে বলাটা ঠিক হয়নি তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন দেখেন আসবর সাদমাতিল উলা প্রথমে যখন বিপদ আসছে সমস্যা তখনই তোমাকে ধৈর্য ধারণ করতে হবে এর নাম ধৈর্য একটা খবর পেলাম যে আমার ছেলেকে একজন মেরেছে আপনি দুইটা গালি দেওয়ার পরে বলবেন যে ধৈর্য ধারণ করি এর নাম ধৈর্য নয় খবর পেলেন যে আপনার পিতা মারা গেছেন খুব কান্নাকাটি করলেন তারপরে ধৈর্য ধারণ করবেন এর নাম ধৈর্য নয় আসলে সমস্যা যখন এসে দাঁড়িয়েছে তখন ধৈর্য ধারণ করতে হবে এরই নাম মূলত ধৈর্য এখানে আর একটা বিষয় বলেছেন যে ধৈর্যটা মমিন জীবনের জন্য একটা আশ্চর্যজনক ব্যাপার যখন তাকে খুশি ধরে বসে তখন সাকারা যখন তাকে বিপদ আঁকড়ে ধরে তো সবারা ওই ব্যক্তি তখন ধৈর্য ধারণ করো ফাহুয়া এটা তার জন্য কল্যাণ বা উত্তম এই ক্ষেত্রে মমিন জীবনে ধৈর্য যে একটা অনুষঙ্গ জীবনের একটা পাঠ একটা অংশ এটা সার্বক্ষণিক তাকে মনে করতেই হবে বিশেষ করে লোকমান রাজিয়াল্লাহর ছেলে ছিলেন একজন দায়ী মূলত দাওয়াতের জন্য এই কাজগুলো করতে বললেন সেক্ষেত্রে দায়ীর জন্য ধৈর্যের কোনো বিকল্পই নাই এখানে আমরা আর কথা যেটা আমি বলছিলাম সামাজিকভাবে প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্যের একান্ত জরুরি রয়েছে আর যেটা কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম যে আমরা কিন্তু প্রত্যেকেই আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ তুমি আমার বিপদটা দূর করো আল্লাহ তুমি আমার এই কল্যাণটা দেও এটা মানুষ মাত্রই যারা আল্লাহকে মানে না তারও এক সময় প্রয়োজন হয়ে যায় নৌকাতে উঠেছে নৌকাতে এখন ডুবে যাচ্ছে তখনও আল্লাহের কাছে বাঁচতে চাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই আল্লাহর কাছে কিছু চাওয়া বা বলার থেকে যায় ওই কথাটা আল্লাহ তালা এভাবে বলেছেন যে ওয়াস্তাইনু বিশ্বরে ওয়াসলা তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য সহকারে সলাতের মাধ্যমে আমি একটা জিনিস চাচ্ছি আল্লাহর কাছে কিন্তু দশ দিন পরে দেখা গেল যে ওটা ঘটেই গেল কিন্তু আমি মনে করলাম যে আমার দোয়া কবুল হলো না তাহলে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম যখন সিজদাই গেলেন তখন তার উপরে ওই বদ ব্যক্তিরে একটা উঁটের ভুঁড়ি চাপিয়ে দিল মাথায় তারপরে ফাতেমাকে বলা হলো ফাতেমা দৌড়িয়ে এসে তার শক্তি সমর্থ অনুযায়ী চেষ্টা করলেন তারপরে ভুঁড়িটা মাথা থেকে সরিয়ে দিলেন তখন আল্লাহ রসুল মাথা উঠিয়ে তাদের উপরে বদুয়া করলেন যে আল্লাহ তুমি ওয়ালিদ বিন মগিরাকে সাইবাকে ওদবাকে আবু জাহালকে এদেরকে ধ্বংস করো কয়েকজনের নাম উল্লেখ করে তিনি ধ্বংসের জন্য দোয়া করলেন কিন্তু দিন যায় রাত্রি যায় এই দোয়া কবুল হয় না হয় না হয় না এটা বারো বছর পরে বদরের যুদ্ধে এসে হলো আল্লাহর নবী ধ্বংসের দোয়া করলেন সে দোয়াটা কবুল হলো কতদিন পরে বারো বছর বারো বছর পরে তাহলে বোঝা যাচ্ছে যে যেটা আমরা আল্লাহর কাছে চাচ্ছি সেটা তাৎক্ষণিক হয়ে যাবে এটা নয় যে বিষয়ে চাই না কেন চাওয়ার পরে আমাদের একটা জরুরি কাজ কি ধৈর্য এমনকি দুনিয়াতে নাও হতে পারে আখেরাতে হতে পারে জি জি জি আমরা চাইবো চাওয়াটা দুনিয়াতেও ফল পাইতে পারি নাও পেতে পারি আর আল্লাহ নবী দোয়া করলেন দোয়াটা কিন্তু আল্লাহ গ্রহণ করে ফেলেছেন কিন্তু নবী যা চেয়েছিলেন তা বাস্তবায়ন বারো বছর পরে বারো বছর পরে আর একটা বিষয় হলো এখানে ধৈর্যের একটা গুরুত্ব এখন ফুটে উঠেছে সালাত আদায়ের ক্ষেত্রেও ধৈর্যের দরকার কারণ আহলা কাবির সালা ওয়াস্তবির আলেহা এই ওয়াস্তবের শব্দটা কিন্তু ধৈর্য থেকে আসছে সবুর থেকে আসছে এই জায়গায় ধৈর্যের প্রয়োজন আছে যেটা শেখ বললেন তারপরে আসছে ওয়ামুর বিল মারুফ ওয়ানহানিল মুনকার এটাও ধৈর্যের কাজ যদি কেউ কোনো কুটুবাক্য আমাকে বলে সেটাতেও ধৈর্য ধারণ করা লাগবে মূলত দাওয়াত এই জালিকা বলতে কিন্তু তিনটা কাজকেই বোঝানো হয়েছে শুধু সবরটা নাই ইন্না জালিকা যখন বলা হলো তখন আগের তিনটা কাজই অন্তর্ভুক্ত যতগুলো কার্যক্রম আছে পৃথিবীতে একজন মমিন জীবন যেগুলো করবে এটা কোরআনের নির্দেশ এবং লোকমান রহমাহুল্লার জ্ঞানের একটা পরিধির ব্যাপারে স্পষ্ট বলা যায় যে যেহেতু যদিও আল্লাহর হেকমত এটা আল্লাহ বলেছেন তাকে সেক্ষেত্রে মমিন জীবনকে বা একজন দায়ীকে এই তিনটা কর্মকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে নিতে হবে মেনে নিতে হবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যদি কোনো ব্যক্তি এই তিনটা কর্মের জীবনের এক্সট্রা আলাদা পার্ট মনে না করে তাহলে ওই ব্যক্তি তার জীবনে সফল হতে পারবেন না বলে এটা শেষে উল্লেখ করা হয়েছে এই কথা বলার মূলত উদ্দেশ্য এটা যে তিনটি কাজকে যেন গুরুত্বের সাথে কথায় প্রত্যেক কাজে ধৈর্য ধারণ করতে হবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদের সামনে ধৈর্যের বিষয়টি আরো এভাবে পেশ করতে চাচ্ছি রাগের সমাতে যে নিজেকে ধরে রাখতে পারে সেই মূলত বড় শক্তিশালী রাসুল সাল্লাহ আলি মুখের বাণী যে কেউ কাউকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে সে শক্তিশালী নয় মূলত শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে ধরে রাখতে পারে কন্ট্রোল করে কথায় বলি রেগে গেলেন তো হেরে গেলেন আসলে বাস্তব কথা আপনি রাগ করবেন তো দেখা যাবে যে একটি অপরাধ ছোট্ট একটি অপরাধ যে অপরাধের কারণে আপনি রাগ করে এমন একটা অঘটন ঘটিয়ে দেবেন যার কারণে হয়তো দেখা যাবে যে আপনার জীবনটাও আপনার সাহাবী একজন আপনার যুদ্ধ করতেছেন খুব ভালো যুদ্ধ করতেছেন এবং সমস্ত সাহাবিরা বলছেন যে উনি জান্নাতি পরক্ষণে দেখা গেল নবী সাল্লাম বললেন যে না ও হোয়ামিন আহলি নার সে জান্নাতি না জাহান্নামি সাহাবারাই আশ্চর্য হয়ে গেলেন যেটা হতে পারে কেমন করে যুদ্ধের ময়দানে সে পরক্ষণে দেখা গেল একটা আঘাত পাওয়ার কারণে সে সহ্য করতে না পেরে নিজে আত্মহত্যা করলো এই সামান্য সময়ের জন্য আত্মহত্যা যাচ্ছিলেন আম্মার রাজা পাশ দিয়ে তখন তাদের উপরে অত্যাচার করছে অত্যাচার হচ্ছে তখন নবী মোহাম্মদ সাল্লাহ উপদেশ তোমরা ধৈর্য ধারণ করো তোমাদের স্থান এক কথা আমরা বলতে পারি ধৈর্যের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে মানুষ বহুত ঊর্ধ্বে উঠতে পারে এক কথা গন্তব্য স্থানে পৌঁছতে পারবে সে ধন্যবাদ আপনাদেরকে সম্মানিত সুদী দর্শক লোকমান তার ছেলেকে আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ হিসাবে তৈরি করার জন্য তাকে আমরুবিল মাওরফ নাহিয়ান মুনকারের দায়িত্বের কথা বললেন এবং সেই ক্ষেত্রে সবর এখতিয়ারের কথা বললেন সবর বলা যায় সফলতার চাবিকাঠি যদি ধৈর্য ধরি তবেই সম্ভব আর ধৈর্য যদি না ধরতে পারি তাহলে যে কোনো সময়ই আমরা আমাদের ইমান আমল থেকে ছিটকে পড়ে যেতে পারি এবং ধ্বংস অনিবার্য হয়ে যাবে তাই আসুন আমরা লোকমানের শিক্ষাকে বাস্তব নিয়ে আমাদের জীবনটাকে ধন্য করার চেষ্টা করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত যাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন সেজন্য ব্যবহার সেই জন্য ব্যবহার করতে হবে কার দ্বারা জন্য অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হলো হাদিস কি উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ অসৎ নিষেধ করবে বিন ডক্টর শাহিদুল্লাহ খান আব্দুর বিন ডক্টর আবু মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উপস্থাপনা যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদাই হক পথে অটল থাকবে সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছে কেমন ছিল রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ প্রতি মঙ্গলবার ও শনিবার রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় What, would you recommend?